হে সর দার দু তোমারি প্রেম বিরহে আজ সবাই আকুল প্রাণে গাহি তোমার কত বছর আগে চলে গেছ এই ধরা ছেড়ে তবু তোমার মনে পড়ে হয়ে অধীর रहमत आलम तुम्हें प्यारे रसूल रहमत आलम तुम्हें प्यारे रसूल रहमत आलम तुम्हें प्यारे रसूल रहमत आलम प्यारे रसूल सार जहानिर बागे बुलबुल रहमत आलम प्यारे रसूल सार जहानिर बागे बुलबुल नूर मोहम्मद कमली वाला तुम्हें रसूल मकबुल রহমত আলম তুমি প্যারে রসুল রহমত আলম তুমি প্যারে রসুল তুমি কৃষ্ণ আকাশে ধ্রুব তারা কৃষ্ণ আকাশে ধ্রুব তারা রহমত আলা ফুলগুধারা রহমত আলা ফুলগুধারা কৃষ্ণ আকাশে ধ্রুব তারা রহমত আলা ফুলগুধারা তাই তো সবাই পেল তোমারই ছোঁয়াতে আধারের পথ ছেড়ে আলোকের পথে তাই তো সবাই পেল তোমারই ছোঁয়াতে আধারের পথ ছেড়ে আলোকের পথে তোমারই পরশে তাই অগণিত মানুষের জান্নাতে ঠিকানা নির্ভুল রহমতে আলম তুমি প্যারে রসুল রহমতে আলম তুমি প্যারে রসুল রহমত আলম প্যারে রসুল সার জাহানের বাগে বুলবুল রহমত আলম প্যারে রসুল সার জাহানের বাগে বুলবুল নূর মোহাম্মদ কমলিওয়ালা তুমি রসুলে মকবুল রহমত আলম তুমি প্যারে রসুল রহমত আলম তুমি প্যারে রসুল তুমি মোর ভূমিকে করেছো আবা ভূমিকে করেছো আবা ঘুমন্ত শারদুল করেছ সজা ঘুমন্ত শারদুল করেছ সজা মরুভূমিকে করেছ আবার ঘুমন্ত শারদুল করেছ সজা গড়েছিলে তুমি তাই জিহাদি সৈনিক তাগুতিকে হঠাতেই সাহসী নির্ভীক গড়েছিলে তুমি তাই জিহাদি সৈনিক তাগুতিকে হঠাতেই সাহসী নির্ভীক যেখানেই গেলে তুমি কুফুরির ঝান্ডা হয়ে গেল নিমিষেই ভণ্ডুল রহমতে আলম তুমি প্যারে রাসুল रहमत आलम तुम्हें प्यारे रसूल रहमत आलम प्यारे रसूल सारे जहानेर बागे बुलबुल रहमत आलम प्यारे रसूल सारे जहानेर बागे बुलबुल नूर मोहम्मद कमली वाला तुम्हें रसूल मकबूल रहमत आलम तुम्हें प्यारे रसूल रहमत आलम तुम्हें प्यारे रसूल है सरदार दू जहां আজ সবার আকুল প্রাণে গাহি তোমার